বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে অপসংস্কৃতি রুচু দেয়াল ভেঙে করব চুরমার জেগে আছে দুর্নিবার দুর্নিবার বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম তবে কেন এত অশান্তি নির্যাতন আমাদের মাথার উপর কেন আজ মায়ানমার আফগান ইরানের ভূমি মুসলমানের রক্তে রঞ্জিত কত অবুজ শিশু হাউমাউ করে কাঁদে মৃত স্বজনের লাশের পাশে নিজের সতীর্থ বাঁচাতে আহাজারি করছে কত মুসলিম মা এসবের পেছনে রয়েছে আমাদের ইমানের দুর্বলতা ও একতার অভাব এছাড়া মুসলিম সমাজে যেসব নোংরা কালচার বহমান কি করে আসবে খোদাই নুসরত প্রিয় মুসলিম উম্মা এখনো এক হও ইমান জিন্দা করো আর গর্জে ওঠো সত্যির বিজয় সর্বকালে হয়েছে আর এখনো হবে ইনশাআল্লাহ এই কামনা অন্তরে লালন করে সিলেটের আলোড়ন সৃষ্টিকারী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলা আপনাদের দিচ্ছে আরও একটি তোহফা যুগোপযোগী ভিন্ন ধরনের এক গুচ্ছ ইসলামী সঙ্গীতের হৃদয় জাগানের বা মুসলমানের আর্থনা তাহলে উপভোগ করুন দুর্নিবারের প্রধান সঙ্গীত পরিচালক হাফিজ খায়রুল বাসার দেলওয়ারের কথা ও কণ্ঠে তার একক অডিয়ল বা মুসলমানের আর্থনা মুসলমানের আর্থনা মুসলমানের আর্থনা